সুবহ সদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল সুবহ সদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল সুবহ সদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল সুবহ সদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এলো বিশ্ব নবীজির আগমনে বিশ্ব নবীজির আগমনে কায়নাতে আজ খুশি হলো ও আমিনা কে যে এলো ও আমিনা কে যে এলো বিনা আবাতিতে ঘর আলোই আলো শুভ কে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ কে জন্ম নিল নোরের নবীজি ধরাই নিল সুবহ সাদিকে জন্ম নিল লোরের নবীজি ধরাই এল সোমবার পরে জন্ম নিয়ে আসিলেন নবীজি ধরারি মাঝে সোমবার পরে জন্ম নিয়ে আসিলেন নবীজি ধরারি মাঝে সোমবার পরে জন্ম নিয়ে আসিলেন নবীজি ধরার মাঝে দাদু মোতালিবে খুশি হয়ে দাদু মোতালিবে খুশি হয়ে মকাবাসীকে দাওয়াত দিল শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এল শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধারাই এল শুভ কে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল দাদু মুতাইলি তুলে চুমা দিল আমার নবীর গালে দাদু মুতাইলি কলে তোলে চুমা দিল আমার নবীর গালে দাদু মোতালি বিকলে তোলে চুমা দিল আমার নবীর লাগালে থাকিত যদি আজ আমার ছেলে থাকিত যদি আজ আমার ছেলে আদর করিত তোমায় কলে নিয়ে সুবহ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল সুবহ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল সুবহ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো বিশ্ব নবীজির আগমনে বি কায়নাতে আজ খুশি হলো ও আমিনা কে যে এলো ও আমিনা কে যে এলো বিনা বাতিতে ঘর আলোই আলো শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এলো দুনিয়ায় বেঁচে নাই তোমার পিতা অদর করে কে ডাকবে খোকা দুনিয়ায় বেঁচে নাই তোমার পিতা আদর করে কে ডাকবে খোকা দুনিয়ায় বেঁচে নাই তোমার পিতা আদর করে একে ডাকবে খোকা পিতা হয়ে থাকিব পাশে পিতা হয়ে থাকিব পাশে দাদু মুতালিবে কথা দিল শুভ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল শুভ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এলো সুবহ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরাই এল মাসো মালো মাঝে করে বর্ণনা ধরার মাঝে যার জুড়ি মেলে না মাসো মালো মাঝে করে বর্ণনা ধরার মাঝে যার জুড়ি মেলে না মাসো মালো বাজি করে বর্ণনা ধরার মাঝে যার ঝুড়ি মেলে না আবু সালে ঝেও না ভোলে আবু সালে ঝেও না ভোলে বিশ্ব নবীজির দমন ধর শুভ সাদিকে জন্ম নিল নরের নবীজি ধরাই এল শুভ সাদিকে জন্ম নিল নরের নবীজি ধরাই এল শুভ সাদিকে জন্ম নিল নরের নবীজি ধরাই এল বিশ্ব নবীজির আগমনে বিশ্ব নবীজির আগমনে কলকায়নাত আজ খুশি হলো ও আমিনাকে যে এলো ও আমিনাকে যে কাছে এলো বিনা বাতিতে ঘর আলোই আলো শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ সাদিকে জন্ম নিল নোরের নবীজি ধরাই এলো শুভ সাদিকে জন্ম নিল নূরের নবীজি ধরা